আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বাহরাইনের ভূমি লিখে দেওয়ার জন্য আনসারদের ডাকলেন তখন তারা বললেন না আল্লাহর কসম আমরা সে পর্যন্ত গ্রহণ করব না যে পর্যন্ত আপনি আমাদের ভাই কুরাইশদের জন্য একইভাবে লিখে না দেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এ সম্পদ তো তাদের জন্য যতক্ষণ আল্লাহ তালা চাইবেন কিন্তু তারা সে কথাই বলতে থাকলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমার পরে দেখতে পাবে যে অন্যদেরকে তোমাদের উপর প্রাধান্য দেয়া হচ্ছে তখন তোমরা আমার সঙ্গে হাউজে মিলিত হওয়া পর্যন্ত সবর করবে